ইন্ন আলহামদুলিল্লাহ ওসালাতাম আলা রসুলিল্লাহ আম্মা বাদ সম্মানিত উপস্থিতি ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দেশ ও দেশের মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় এক কোটি হাজার হাজার হেক্টর কৃষি জমি প্লাবিত যেসব মহাসড়ক দিয়ে দূরপাল্লার বাস চলত তার উপর দিয়ে ট্রলার লঞ্চ চলছে ঘরের চালে পর্যন্ত পানি উঠেছে অসহায় মানুষ চালে দাঁড়িয়ে আছে খোলা আকাশের নিচে কোথাও গলা পর্যন্ত কোথাও বুক পর্যন্ত কোথাও কমর পর্যন্ত পানিতে দাঁড়িয়ে আছে আমাদের ভাই বোনেরা আমাদের পিতামাতারা আমাদের সন্তানেরা এখনও পর্যন্ত নিহত হয়েছেন একশোরও বেশি মানুষ আর বন্যায় ভেসে যাওয়া গবাদি পশুর সংখ্যাটা অজানা শহুরে মানুষগুলোর কাছে গবাদি পশুর আলোচনা হয়তো তুচ্ছ মনে হতে পারে কিন্তু গ্রাম বাংলার মানুষের কাছে গবাদি পশু তুচ্ছ কিছু না বরং ওতপ্রোতভাবে পরিবারগুলোর আয় রোজগারের সাথে গবাদি পশুগুলো যুক্ত প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা ভয়াবহ এই বন্যা পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই মোটামুটি জানেন তবু আরও একবার আপনাদের এই কথাগুলো স্মরণ করিয়ে দিচ্ছি দুটি কারণে প্রথমত আমাদের মধ্য থেকে যাদেরকে আল্লাহ সুবাহান তা আলা বন্যার ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা করেছেন তারা যেন আল্লাহর সুক্রিয়া আদায় করতে পারি এবং আমাদের যেসব ভাই বোনেরা বন্যায় আক্রান্ত হয়েছেন তাদের কথা যেন ভুলে না যাই আমাদের সকলের দায়িত্ব আমাদের বন্যা দুর্গত ভাই বোনদের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা তাদের সাহায্যে এগিয়ে আসা দ্বিতীয়ত যারা এই বন্যার জন্য দায়ী তাদের কথাও স্মরণ করিয়ে দেয়া কারণ বুদ্ধিমান তো তারাই যারা বাস্তবতা থেকে শিক্ষা নেয় আর নির্বোধ তো তারাই যারা বারবার একই ভুল করে ভিন্ন ফলাফল আশা করে আমার প্রিয় ভাই বোনেরা বর্তমান বন্যা পরিস্থিতির পেছনে বেশ কিছু গোষ্ঠীর ভূমিকা আছে যার মধ্যে প্রথম হল হিন্দুত্ববাদী ভারত পুরো বাংলাদেশের মানুষ জানে ভারত বাংলাদেশের দিকে তাদের সবগুলো বাঁধের সবগুলো গেট খুলে দিয়েছে আর এর মাধ্যমে বন্যা পরিস্থিতির তীব্রতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে শুকনো মৌসুমে পানি আটকে রেখে বাংলাদেশকে মরুভূমিক বানিয়ে ফেলা ভারত অতি বৃষ্টির সময়ে আমাদের ডুবিয়ে মারার চেষ্টা করছে বস্তুত ভারত প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের সাথে এমন আচরণ করছে যা শুধু মুসলিমের কাছে না বিবেক বিবেচনা সম্পন্ন কাফিরের কাছেও ন্যাক্কারজনক ও জঘন্য মনে হবে তারা বাংলাদেশের সীমান্তে ঢুকে বাংলাদেশের মাছ ধরে নিয়ে যায় তাদের নাগরিকেরা বাংলাদেশে ঢুকে বাংলাদেশের চাকরি খাত দখল করে নেয় বিনা শুল্কে ট্রানজিট নেয় কিন্তু বাংলাদেশের পণ্য তাদের বাজারে ঢুকতে দেয় না তাদের মাধ্যমেই বাংলাদেশে মাদক ঢুকে আবার বাংলাদেশের মেয়েদের অপহরণ করে ভারতে নিয়ে পতিতা বানানো হয় তারা সীমান্তে নিয়মিত আমাদের হত্যা করে কিন্তু দাবি করে আমরা তাদের নিরাপত্তার জন্য হুমকি তাদের এই নির্লজ্জ অপরাধসমূহের ফিরিস্তি অত্যন্ত দীর্ঘ পুরো বাংলাদেশের মানুষ এও জানে বাংলাদেশে ভারতের এক নম্বর দোষর হল তাগুদ শেখ হাসিনা ও তার দল ভারতের প্রত্যক্ষ মদদে ক্ষমতায় থাকা এই শাসক গোষ্ঠী নানাভাবে চেষ্টা করছে এই বন্যা পরিস্থিতিকে হালকা করে দেখানোর কেউ বলছে ইঁদুরে বাদ কাটায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কেউ আছে শোক দিবসের নামে কোটি কোটি টাকা খরচ করে উৎসবের আয়োজন করতে হিন্দুদের দালাল এই শাসক গোষ্ঠীর লাগামহীন লুটপাট এবং সীমাহীন অযোগ্যতার কারণেই বাংলাদেশের খাল বিল নদীগুলো আজ বেদখল হয়ে মৃতপ্রায় প্রকল্পের টাকা মেরে খাওয়া এসব শয়তানের কারণেই বন্যার পানি যে খাল বিলের মাধ্যমে নেমে যাবে সেই অবস্থাটুকুও নেই এদের দিল্লির প্রভুরা উজান থেকে পানি ছেড়ে আমাদের ডুবাচ্ছে আর এরা ভাটিতে বসে খাল বিল নদী ভরাট করে আমাদের মারছে এত অপরাধের বিন্দুমাত্র অনুশোচনা তাদের নেই এই ভয়াবহ বন্যাতেও এই শাসক গোষ্ঠীর পক্ষ থেকে পরিকল্পিত কোনো ত্রাণ কর্মসূচি নেওয়া হচ্ছে না জনগণের টাকা মেরে খাওয়া এই দালালরা জনগণের জন্য ন্যূনতম সাহায্যও করছে না ত্রাণের অধিকাংশই আসছে সাধারণ মানুষের উদ্যোগ থেকে অন্যদিকে এই দালালরা ব্যস্ত বন্যার পরিস্থিতিকে ধামাচাপা দিতে পনেরোই আগস্ট একুশে আগস্ট নিয়ে আদিক্ষেতা করতে আর এই অপরাধী শাসক গোষ্ঠীর সব অপরাধকে হোয়াইট ওয়াশ করছে দালাল মিডিয়া যেখানে বন্যা দুর্গত মানুষেরা বলছে তারা জীবনে এমন ভয়ঙ্কর বন্যা ইতিপূর্বে দেখেননি যেখানে পশ্চিমা গবেষণা প্রতিষ্ঠানগুলো এই বন্যার ভয়াবহতা সম্পর্কে বেশ আগে থেকেই সতর্ক করেছে তখন মিডিয়া বলছে কিচ্ছু না স্বাভাবিক বন্যা যখন সামাজিক মিডিয়ার মাধ্যমে মানুষ আজ দেখতে পাচ্ছে ডুবে মরা গবাদি পশু আঁকড়ে থাকা শিশুর লাশ ঘরবাড়ি রাস্তা রেললাইন ভেঙে ভাসিয়ে নিয়ে যাওয়ার দৃশ্য তখন মিডিয়া ব্যস্ত শোক সভা শোক র্যালি আর নানা স্মরণ সভা নিয়ে রিপোর্ট করতে এই একই মিডিয়া ভারত থেকে বাংলাদেশে আসা এক হাতিকে নিয়ে দিনের পর দিন আদিক্ষেতায় মেতেছিল কিন্তু যখন দেশের মানুষ মারা যায় তখন এরা এ নিয়ে চুপ বস্তুত ভারত ও তাদের দালাল শাসক গোষ্ঠী যত অপরাধ করে যাচ্ছে তা এই হলুদ মিডিয়া নিয়মিত ধামাচাপা দিয়ে আসছে আমার প্রিয় ভাই বোনেরা এই বন্যার জন্য দায়ী তৃতীয় গোষ্ঠীটির নাম এবার বলবো আর তা হলাম আমরা নিজেরা আমাদের উপর আজ যে দুর্যোগ নেমে এসেছে তা আমাদেরই হাতের কামাই আল্লাহ সুবাহান হুয়া তা আলা পবিত্র কালামে মাজিদে বলছেন বিমা নাস আমিলু মানুষের কৃতকর্মের দরুন জলে ও স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে আল্লাহ তাআলা তাদের কতিপয় কাজকর্মের জন্য তাদের শাস্তির স্বাদ আস্বাদন করাতে চান যাতে করে তারা সে কাজ থেকে ফিরে আসে হ্যাঁ আমার ভাই বোনেরা এই বিপর্যয় আমাদেরই গুনার ফসল যখন রাসুলুল্লাহ সাল্লু আলী নিয়ে কটুক্তি করা হয়েছে আর আমরা চুপ থেকেছি যখন সমকামিতা নিয়ে বাংলাদেশে র্যালি হয়েছে নাটক হয়েছে আর আমরা চুপ থেকেছি তখন আমরা এই বিপর্যয় কামাই করে নিয়েছি যখন আমরা আল্লাহর আইন দিয়ে শাসনের বদলে মানবরচিত আইনের শাসনকে মেনে নিয়েছি আমাদের চারপাশে ছড়িয়ে পড়া শির কুফুরের ব্যাপারে চুপ থেকেছি ইসলাম নিয়ে হাসি তামাশা করা হয়েছে কিন্তু আমরা চুপ থেকেছি তখনই আমরা এই বিপর্যয় কামাই করে নিয়েছি যখন আমরা দেখেছি মহামারীর মতো মাদক আর পর্নোগ্রাফি ছড়িয়ে পড়েছে দেশে বেড়ে গেছে প্রকাশ্যে অশ্লীলতা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নামে নারী পুরুষের অবাধ মেলামেশা বেড়ে গেছে ধর্ষণ হত্যা জুলুম প্রতারণা ওজনে কম দেয়া আর আমরা চুপ করে থেকেছি তখনই আমরা এই বিপর্যয় কামাই করে নিয়েছি আর আজ আমাদের হাতের কামাই আমাদের দিশেহারা করে দিচ্ছে আসুন ভাই ও বোনেরা আমরা একটু বসে একটু সময় নিয়ে গভীরভাবে চিন্তা করি যেদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে তার সামনে গিয়ে দাঁড়ানোর জন্য কিছুই কি আমরা প্রস্তুত করেছি আল্লাহ তালা আমাদের ক্ষমা করুন আর যে বিপর্যয় আমাদের উপর নেমে এসেছে তা হয়তো সাময়িক সময়ের জন্য চলে যাবে কিন্তু নিশ্চিত থাকুন আমরা যদি আমাদের নিজেদের অবস্থা আমাদের সমাজের অবস্থা এবং দেশের অবস্থা পরিবর্তন না করি তাহলে এর চেয়ে অনেক বড় বিপদ আমাদের উপর নেমে আসবে তাই আসুন আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর দিকে অগ্রসর হই তার জমিন থেকে ফিতনা ফাসাদকে উৎখাত করে তার জমিনে তারই আইন বাস্তবায়নের কাজে সামিল হই আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমাদের বন্যা দুর্গত ভাই বোনদের হেফাজত করুন যারা পানিতে ডুবে মারা গেছেন তাদের শহীদ হিসেবে কবুল করুন আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি আলমিন